আল্লাহ নবীর প্রতি ইমান এনে আল্লাহ প্রদত্ত এবং রাসুল সাল্লু আলাইহাসাল্লাম প্রদর্শিত দিনকে একমাত্র দিন হিসেবে গ্রহণ করে সেই দিনের প্রতি দৃঢ় প্রত্যয় স্থাপন করে সেই দিনের উপর অটল থেকে তার জীবন যাপন করে তারাই মূলত আশরাফুল মাহলুকাত সৃষ্টির সেরা আর যারা আল্লাহ সুবাহ পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠানো সেই দিনকে দিন হিসেবে গ্রহণ করে না আল্লাহকে একমাত্র ইলা হিসেবে বিশ্বাস করে না বা বাস্তব ক্ষেত্রে মেনে চলে না যারা রাসুল্লাহ সাল্লু সাল্লামের প্রদর্শিত পন্থায় জীবনযাপন করে না তারাও মানুষ দেখতে মানুষের মতোই আকৃতি তাদের কিন্তু প্রকৃতপক্ষে এরা মানুষ নয় আশরাফল মাকলুকাত তারা নয় আশরাফুল মাকলুকাত হল তারাই যারা আল্লাহ সুবাহান আহু তালার প্রতি পরিপূর্ণভাবে ইমান এনেছে তার উলুহিয়ত রবুয়ত এবং আত্মা ও সিফাতের মধ্যে কোনো প্রকারের তো রদ বদল করেনি পরিবর্তন পরিবর্তন করেনি আল্লাহ তার নিজের ক্ষমতা এখতিয়ার আধিপত্যকে যেইভাবে সমগ্র সৃষ্টিকুলের উপর তিনি প্রয়োগ করছেন যেভাবে আছেন আল্লাহ তার গুণাবলী সমূহ যেইভাবে নিজের জন্য তিনি ধারণ করেছেন এর মধ্যে কোনো প্রকারের রদবদল পরিবর্তন পরিবর্তন অথবা এর কোনো আকৃতি বিকৃতি সাধন না করেই আল্লাহ সুবাহ নিজের জন্য যেইভাবে পেশ করেছেন সেইভাবেই ইমান আনে এবং বিশ্বাস করে আর সাথে সাথে সেই বিশ্বাসের ভিত্তিতে তার জীবন পরিচালনা করে তো তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই সে একমাত্র ইলাহ রব হিসাবে মেনে চলে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের রেসালতের প্রতিও তার ইমান এমনই রাসুল হিসাবে মানুষের মধ্য থেকেই আল্লাহ যাদেরকে বাছাই করে নেন নবী হিসাবে যাদেরকে বাছাই করে নেন তারা মানুষের মধ্য থেকেই আল্লাহ নিজে তাদেরকে মনোনীত করেন বাছাই করেন নিজের পক্ষ থেকে ওহি পাঠানোর জন্য তাদেরকে মনোনীত করেন আর তাদের মাধ্যমেই মানব জাতির কাছে আল্লাহ তার বাণীগুলো পৌঁছে দেন যারা নবীদের কাছ থেকে মানব জাতির জন্য যেই মানিগুলো আল্লাহ পৌঁছে দিয়েছেন নবীদের মাধ্যমে সেটাকে কোনো প্রকারের পরিবর্তন পরিবর্তন ছাড়াই হুবহু সেইভাবেই গ্রহণ করে এবং মেনে চলে নবীর দেখানো শিখানো পথ থাকেই সে নিজের পথ হিসেবে গ্রহণ করে তারা মূলত আশরাফুল মাতলুক আর তারাই মুমিন আর যারা এতে ব্যতিক্রম এক দল তো সরাসরি অস্বীকার করেছে চিরকালই আল্লাহকে মেনে নিতে রাসুলকে মেনে নিতে রাসুলের দাওয়াতকে গ্রহণ করতে অস্বীকার করেছে এরা হল কাফের আবার অনেকেই আছে নবীদের দাওয়াত গ্রহণ করেছে কিন্তু এক পর্যায়ে তাদের জেনারেশন বাই জেনারেশন তাদের এভলিউশনের মাধ্যমে তাদের যে বিবর্তন হয়েছে সেই বিবর্তনের মাধ্যমে তারা নতুন দিনের আবিষ্কার করেছে আর তাদের বানানো সেই দিনের একটা নয় অনেকগুলো বানিয়ে ফেলে সেগুলোর সামনে এক একটা মূর্তি স্থাপন করে আর সেই মূর্তিগুলোকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য মাধ্যম মনে করে এরা হলো মুশ্রিক আর মুশ্রিকটাই মূলত কাফের যারা প্রকাশ্য স্বীকার করল আর পরবর্তী সময়ে যারা দিনের বিকৃতি সাধন করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার আল্লাহর এবাদতির জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য তারা মাধ্যম অবলম্বন করে এরা হল মুশ্রিক আর মুশ্রিকরাও মূলত কাফেরি এরপরও আরেকটি সম্প্রদায় সবসময় ছিল আছে থাকবে এরা মুসলমানদের সমাজেই বাস করে পরিচিতি তাদের মুসলিম তাদের বাহ্যিক নমুনা তাদের আচরণ তাদের অ্যাক্টিভিটি বাহ্যিকভাবে সবগুলি মুসলিমদের মতো অনেক ক্ষেত্রেই হয়ে থাকে অনেকেরই আবার থাকেও না অনেকেই নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য ইসলামের কিছু লেভেল তারা ব্যবহার করে এই জন্য আল্লাহ পাকসুবাহ স্পষ্ট করে ঘোষণা করছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে এমন মানুষজন রয়েছে যারা ঘোষণা করে দাবি করে যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি আর আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন এরা ইমান আনে নাই ওয়ামাহুম বিমিন এরা ইমানদার নয় মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে নিজেকে ইমানদার দাবি করে যে আমরা ইমান আনলাম আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি আর তাদের এই দাবির সাথে সাথে আল্লাহ তাদের দাবিটা নাকচ করে দিয়ে বলেন ওয়ামা হুম বিমুকমিনিন এরা ইমানদার নয় তারা ইমানের দাবি করে আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দিতে চায় তারা ইমানের দাবি করে মূলত একটা ধোকা দিতে চায় তাকে আল্লাহকে এবং ইমানদারদেরকেও ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা এরা আসলে আল্লাহকেও ধোকা দিতে পারে না ইমানদারদেরকেও তারা দুখায় ফেলতে পারে না বরং নিজেরাই ধুকার মধ্যে পতিত আছে অথচ সেই উপলব্ধিটুকুও তাদের নেই তারা নিজেরা যে ইমানের দাবি করে ধুকায় পতিত হয়েছে এই জ্ঞানটুকু এই অনুভূতিটুকু তাদের নাই আমরা যদি এই আয়াতটি থেকে একটু চিন্তা করি আমরা দেখতে পাবো আজকের দুনিয়ার মুসলিম মিল্লাতের মাঝে এই পর্যায়ের ইমানের দাবিদারের সংখ্যাই সবচেয়ে বেশি যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু বাস্তব জীবনে তারা ইসলাম মানে না বরং ইসলাম তাদের সামনে পেশ করলে না মানার পক্ষে তারা অসংখ্য যুক্তি দাঁড় করায় এক পর্যায়ে তারা এখন ইসলাম মেনে চলা এটা অসম্ভব বলেই তারা প্রকাশ করে ঘোষণা দেয় এই ধরনের লোকের সংখ্যা আজকের দুনিয়ার সবচেয়ে বেশি যারা নিজেরা মুসলিম বলে দাবি করে কিন্তু ইসলাম মানে না ইসলাম না মানা সত্ত্বেও তারা মুসলিম এই দাবিটা তাদের তাদের এই দাবি আল্লাহ নাকচ করে দিয়েছেন আল্লাহ সরাসরি অস্বীকার করেছেন যারা ইসলাম মানবে না অথচ মুসলিম দাবি করবে তাদের এই ভ্রান্ত দাবির কোন অধিকার নেই এই দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর ইমানদারগুলো যেন তাদের এই ধোকাপূর্ণ দাবিতে প্রতারিত না হয় অর্থাৎ ইমানদারগণ যেন তাদেরকে মুমিন মুসলিম হিসাবে কখনো গ্রহণ না করে আল্লাহ এই কথাটাই বলেছেন তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোকা দিতে পারে না প্রকৃত যারা মুমিন তাদের এই ধোকাপূর্ণ দাবিতে তারা কোনদিন আস্থা রাখে না প্রকৃত যারা মুমিন এই সকল লোক যারা আল্লাহকে পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে মানে না আল্লাহর উলুহিয়ত রবুবিয়ত আল্লাহর আত্মা ও সিফাতকে তার জীবনের সকল ক্ষেত্রে মেনে চলে না অথচ দাবি করে সে মুমিন সেই ব্যক্তিকে ইমান ইমানদারগণ কখনো মুমিন মনে করে না যারা প্রকৃত মুমিন তারা তাদেরকে মুমিন মনে করে না যদি কেউ করে বুঝতে হবে সে তার দলেরই লোক ইমানদার কখনো এই ধরনের ঢুকায় পতিত হয় না যেইভাবে আল্লাহ তাদের ঢুকায় পতিত হন না আল্লাহ স্পষ্ট করে এই কথাটা এখানেই বলে দিয়েছেন তাদের এই ধোকাপূর্ণ দাবি আল্লাহ গ্রহণ করেন না আল্লাহ যেমন গ্রহণ করেন না মুমিন গণতা গ্রহণ করতে পারে না মুমিনদের জন্য এটা অবৈধ করে দেওয়া হয়েছে যে ইসলাম মানবে না অথচ নিজেকে মুসলিম বলে দাবি করবে আর মুসলমানগণ তাকে মুসলিম হিসাবে মেনে নিবে তা কখনো হতে পারে না মূলত তারা সেই ইমানের দাবি করে মুসলিম হওয়ার দাবি করে মুসলমানদের সমাজে বসবাস করে তারা নিজেদের কিছু স্বার্থ হাসিল করতে চায় তাদের স্বার্থটা কি এরা প্রকৃত পক্ষে শয়তানের খলিফা শয়তানের খলিফা হিসেবে শয়তানের আকিদা বিশ্বাস শয়তানের আমল এবং চরিত্র যদি তারা মুসলমানদের সমাজে অনুপ্রবেশ ঘটাতে চায় তাহলে মুসলিম পরিচয় দিয়ে এটা সহজ সরাসরি কাফের মুশ্রিকগণ মুসলমানদের সমাজে মুসলমানদের আকিদা বিশ্বাসে শয়তানি আকিদা বিশ্বাস শয়তানি চিন্তাধারা শয়তানের আমলগুলো অনুপ্রবেশ ঘটানোর জন্য কাফের মুশ্রিকরা সরাসরি এই সুযোগ পাবে না মুসলমানরা এটা বুঝতে পারবে এই তো কাপের এ মুশিক এই জন্য তাকে প্রত্যাখ্যান করবে তার কথা গ্রহণ করবে না কিন্তু যদি একজন মুসলিম পরিচয়ে যে মুসলমানদের সমাজেই বাস করে মুসলমানদের পরিবারই অবস্থান করে মুসলমানদের সাথে মিশে সে জীবন যাপন করে মুসলমানদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুসলমানদের সাথে সকল সামাজিক সম্পর্ক রক্ষা করে চলছে যেমন পারিবারিক তেমন সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সকল সম্পর্ক রক্ষা করে চলছে সে মুসলমানদেরই একটা অংশ সকল মানুষ জানে সে মুসলিম এমন একটা ব্যক্তি যদি শয়তানি আকিদা বিশ্বাস শয়তানি চিন্তাধারা শয়তানি চিন্তা চেতনা তার আমলগুলো মুসলমানদের সমাজে অনুপ্রবেশ গঠানোর জন্য নিয়োজিত হয় তাহলে সেটা সহজে পারবে তার এই এটার দ্বারা সে সহজে এটা পারবে কারণ যারা অজ্ঞ মুসলিম যাদের এলিম নেই যাদের কোরআন সুন্নার এলিম নেই এই সাধারণ মানুষগুলোকে তারা এমন সহজ সহজ সোয়াবের পথ তারা দেখাবে এমন আমলের নতুন নতুন বানানো পথগুলো দেখাবে যেইগুলো সাধারণ মানুষের কাছে এটা প্রসঙ্গনীয় হবে সেটাও সহজে গ্রহণ করে নেবে এইভাবে এই মানুষগুলোকে আল্লাহর দিন থেকে তারা সরিয়ে নিতে পারবে এই কর্মটা করে ওই সকল মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ ইসলাম মেনে চলে না এরা শয়তানের খলিফা শয়তান তার প্রতিনিধি হিসেবে মুসলিম সমাজের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে রেখেছে যারা তারা মুসলমানদের মধ্যে বিভেদ দিন থেকে তাদেরকে বিচ্ছুতি ঘটানো ইসলাম থেকে খারিজ করে নেওয়া তাদের আকিদা বিশ্বাসে ভ্রান্তি ঢুকিয়ে দেওয়া তাদের আমেল এবং চরিত্রের মধ্যে ইসলামের বহির্ভূত কিছু রীতি নেওয়া রুসুম রেওয়াজ সেগুলো অনুপ্রবেশ ঘটাতে পারে এই ধরনের মানুষগুলো জুড়ে সুরে তারা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করে তাদের ইমানের দাবিটা খুব বলিষ্ঠভাবে প্রকাশ করে আপনারা ইদানিং মাঝে মধ্যে শুনেন কি মঞ্চ একটা করা হয়েছে যেখান থেকে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যভাবে কুফরি কথাবার্তাগুলো যারা উচ্চারণ করে তাদের লেখনির মাধ্যমে ফেসবুকে তাদের বিভিন্ন ধরনের মিডিয়ায় যেগুলো প্রকাশ করছে প্রচার করছে শিক্ষিত নাস্তিক মোরতাদদেরকে যে পৃষ্ঠপোষকতা দেয় হয়তো শুনেছেন শয়তানি সংসদ পার্লামেন্টে এদেশের সেই নাস্তিক ইবলিশ শয়তান সেই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিল আমার মন চায় এখনই আমি ওই শাহবাগে চলে যাই এই নাস্তিক মোরতাদ প্রধানমন্ত্রী এখন বলে যে আমিও তো ধর্ম বিশ্বাস করি আমিও ইমানদার আমরাও নবীর প্রতি ইমান রাখি নবীকে সম্মান করি এই কথাগুলো সেও এখন বলে এই কথাগুলো বলে এদেশের সাধারণ মুসলমানদেরকে মূলত ধোকা দিতে চায় মাঝে মাঝে মাথা স্কার্ফ করে অভিনেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে এদেশের মানুষকে বুঝায় আমি মুসলমান এই ধরনের কাফের মোরতাদ মুশ্রিকরা তারা প্রকাশ্যভাবে নিজের কুফরিকটাকে নিয়ে এসে হাজির হতে ভয় পায় কিন্তু ইসলামের লেবেল লাগিয়ে যদি আসে তাহলে এটা তার জন্য সহজ সাধারণ মুসলমানদেরকে ধোকা দেওয়া যায় কিন্তু প্রকৃত পক্ষে যারা ইমানদার এদের ধোকাপূর্ণ এই দাবিতে কোনো দিন প্রসারিত হবে না তাদের এই ধোকাপূর্ণ ইসলামের দাবি মুমিন হওয়ার দাবি ইমানদারগণ কখনো গ্রহণ করবে না তাদেরকে মুমিন হিসেবে মুসলিম হিসেবে গ্রহণ করবে না এই জন্য সে তার কর্মের মাধ্যমে কথার মাধ্যমে সে প্রকাশ করছে সে মোরতাদ সে নাস্তিক সে প্রকাশ করছে নিজেকে কাফের মুশ্রিক হিসেবে সে বিভিন্ন ধরনের পূজা মণ্ডপে যায় বিভিন্ন বলিস্তম্ভে যায় যেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে পূজা করে সরাসরি সেই শির্কের বেদিমূলে গিয়ে তারা পূজা অর্চনা করে যে প্রকাশ্যভাবে এরপরে আবার ইমানের দাবি করে এই দাবি কোনদিন প্রকৃত ইমানদাররা গ্রহণ করবে না যারা গ্রহণ করবে তার মতোই যারা তাদের মতোই যারা মুশ্রিক সেই মুশ্রিকরা গ্রহণ করবে যারা নিজেদেরকে প্রকাশ্য মুসলিম দাবি করে প্রকৃত পক্ষে এরা মুসলিম নয় এরা মুমিন নয় এই কথাটাই আল্লাহ সুবাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা দাবি করে আমরা ইমান আনলাম আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি আর আল্লাহ সাথে সাথে তাদের দাবিটা প্রত্যাখ্যান করে মুমিনদেরকে জানিয়ে দেন না এরা ইমানদার নয় এরা ইমান আনে নাই এরা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ইমানের যে দাবি করছে সেই দাবিটা তোমরা গ্রহণ করো না তাদের এই দাবি গ্রহণ করে তাদের গরদানের উপর থেকে তোমাদের তরবারিটা নামিয়ে ফেলবে না বরঞ্চ এরা মুরতাদ এরা কাফের এরা মুশফিক তোমরা যেভাবে তাদেরকে দেখছ তাদের আমল তাদের বিশ্বাস যা কর্মের মাধ্যমে প্রকাশ করছে প্রমাণ দিচ্ছে তার ভিত্তিতে তোমরা তাদের সাথে ফয়সলা করো ইমানদার হিসেবে গ্রহণ করে তাদেরকে তোমরা মুক্তি দিও না রেহাই দিও না তাদের নিরাপত্তা দিও না আল্লাহ স্পষ্ট করি আয়াতের মধ্যে এই কথাটাই বলে দিয়েছেন অমা হোম বিমুকমিনীন তোমরা ধুকায় পড়ো না এরা ইমানদার নয় তারা মূলত ইমানের দাবি করে নিজেদেরকেই দুকায় ফেলে রেখেছে কিন্তু এই বুধ শক্তিও নাই তারা যে দুকায় পতিত তাদের ইহকাল পরকাল যে তাদের বরবাদ হয়ে যাচ্ছে এমন দুঃখায় যে তারা পতিত এই বুধ শক্তি তাদের নাই আমরা দেখছি এদেশে অতীতে অনেক এই ধরনের ফেরাউনের জন্ম হয়েছে যেই ফেরাউনগুলো তাদের ফেরাউনি রাজত্ব পরিচালনা করতে করতেই এর উপর প্রতিষ্ঠিত থেকেই আল্লাহর গজবে পতিত হয়ে এই জমিন থেকে বিলীন হয়ে গেছে অর্থাৎ সেই ফেরাউন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু সে ইমানে দাবি করত দাবি করে মুসলমানদেরকে মুমিনদেরকে ধোকা দিত কিন্তু সেই ধোকা কোনো কাজে লাগেনি সে ফেরাউনি পদ্ধতিতে ফেরাউনি রাজত্ব পরিচালনা করে ফেরাউনি সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করেছে কিন্তু আল্লাহর গজবে পতিত হয়ে বিদায় নিতে হয়েছে একের পর এক যারা এই ফেরাউনি রাজত্বের দ্বারক বাহক হয়েছিল তারা গত হয়েছে আর এখন নতুন নতুন কিছু ফেরাউনের প্রেতাত্মা এই জমিনে এখনো রাজ সিংহাসন দখল করে আছে একের পর এক নিজেদের মধ্যে তারা মাঝে মাঝে পরিবর্তিত হয় মাত্র সবগুলোই ফেরাউনের পেপাত্তা এ সবগুলোই দাবি করে মুসলিম মুমিন দাবি করে এদের একটিও ইমানদার নয় মুসলিম নয় প্রকৃত ইমানদারগণ এদেরকে মুসলিম হিসাবে কখনো গ্রহণ করবে না যারা এদেরকে মুসলিম হিসাবে গ্রহণ করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে তারা সকলেই ওই ফেরাউনি বাহিনীর অন্তর্ভুক্ত হবে তারা কেউ ইমানদার নয় এটা আমাদেরকে স্পষ্ট করে উপলব্ধি করতে হবে এরা একদিকে যেমন নিজেরা নিজেদেরকে ধোকায় পতিত রেখেছে অন্যদিকে তারা সকল ইমানদারদেরকেও তারা ধোকায় ফেলতে চায় কিন্তু এটা প্রকৃত ইমানদারদেরকে কখনো ফেলতে পারবে না এই কারণে আল্লাহ সুবাহ ইমানদারদের প্রতি মেহের বাণী করেছেন দয়া করেছেন এই জন্য ইমানদারগণ তাদের ইমানের রোশনির দ্বারা স্পষ্ট বুঝতে পারে কোনটা হক এবং কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোন পথটা আল্লাহর কোনটা শয়তানের কোন পথটা জান্নাতের আর কোনটা জাহান্নামের তাদের ইমানের রোশনির দ্বারা তা স্পষ্ট দেখতে পায় বুঝতে পারে এই জন্য এদের এই দুঃখাপূর্ণ দাবিতে তারা কখনো প্রতারিত হয় না বিভ্রান্ত হয় না এদেরকে কখনো মুমিন মুসলিম হিসাবে মেনে নেয় না যারা গ্রহণ করে মেনে নেয় প্রকৃতপক্ষ এরা তাদেরই দলের অন্তর্ভুক্ত মাত্র আল্লাহ স্পষ্ট করে বলছেন ফি কুলু বিহীন মারাগুন তাদের অন্তরের মধ্যে রয়েছে রূপ এরা রোগাক্রান্ত শারীরিকভাবে নয় মানসিকভাবে এরা রোগাক্রান্ত বিকারগ্রস্ত অন্তর তাদের পৌঁছে গেছে তাদের দিল তাদের কল এটা মরে গেছে সেই দিলের মধ্যে কলবের মধ্যে এমন কোন নূর নেই আলো নেই জুতি নেই যার দ্বারা তারা সত্য দেখতে পায় তা তার মধ্যে নাই তাদের অন্তরে সেই রূপটাকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন কি জন্য যে তারা এই রূপটাকে নিজেরা লালন করছে এই রোগের জন্ম তারা নিজেদের অন্তরে তারা দিয়েছে তারা হকটা গ্রহণ করতে চায়নি বাতিলটাকে গ্রহণ করে সেই বাতিলের গায়ে তারা চাকচিক্য লাগিয়ে চমক লাগিয়ে বাতিলটাকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে চেষ্টা করছে এটা এর কারণে যে তাদের অন্তর রোগাক্রান্ত আর তারা যেহেতু নিজেরা স্বেচ্ছায় অন্তরের রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ তাদের অন্তরের রোগটা আরো বৃদ্ধি করে দেন তখন তাদের অন্তরের মধ্যে কুফরির মাত্রাটা আরো বেড়ে যায় আল্লাহর নাফরমানিটা তাদের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে যায় আল্লাহর পথটা তাদের কাছে আরো বেশি অপছন্দনীয় হয় এইভাবেই তারা কুফরির পথে দাবিত হতে থাকে এই সকল লোকেরা তাদের অন্তরে রোগে আক্রান্ত হয়ে তারা চিরকালের জন্য জাহান নামের দিকে দাবিত হচ্ছে চিরকালের জন্য তারা শাস্তির জন্য নিজেদেরকে তৈরি করছে আল্লাহর আজাবের জন্য তৈরি করছে আল্লাহ সুবাহ এই সকল লোকদেরকে তাদের ইমানের দাবি করার পরেও এদেরকে মুমিন হিসেবে গ্রহণ করেননি আজাবুন আলিমুম বিমা কানু এদের জন্যই রয়েছে কঠোর পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা এটা এই জন্য যে তারা আল্লাহর প্রতি ইমানকে তারা ডাল হিসেবে ব্যবহার করছে আল্লাহর প্রতি প্রকৃত ইমানকে তারা মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহ সুবাহ তালার প্রতি ইমান আনার জন্য আল্লাহ যেইভাবে নির্দেশ প্রদান করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী ইমানের পথে মানুষকে যেইভাবে দাওয়াত দিয়েছেন দেখেছেন আহ্বান জানিয়েছেন তারা সেইভাবে এটাকে গ্রহণ না করে আল্লাহর সেই ইমানের ডাক রাসুলের এই দাওয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ যেইভাবে নিজের জন্য নিজেকে মানব জাতির সামনে পেশ করেছেন নিজের পরিচিতি যেইভাবে দিয়েছেন তারা সেইভাবে গ্রহণ করে না আল্লাহর ব্যাপারে তারা বিভিন্ন ধরনের মিথ্যা ধারণা পোষণ করছে আল্লাহর ব্যাপারেই তারা বিভিন্ন ধরনের ভ্রান্ত আকিদায় নিমজ্জিত হয়েছে তারা আল্লাহকে আল্লাহ যেইভাবে নিজেকে মানুষের সামনে পেশ করেছিলেন ইমান আনার জন্য সেইভাবে আনেনি অনেক মানুষ আছে ইমানের দাবি করে কিন্তু আল্লাহর প্রতি ইমান কিভাবে আনে পত্তলিকদের মতো মূর্তি পূজারীদের মতো অগ্নি পূজারীদের মতো আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ সুবাহান নিজেকে যেইভাবে পেশ করেছেন নিজের পরিচিতি যেইভাবে দিয়েছেন হুবহু সেইভাবে না এনে মূর্তি পূজারীদের মতো সেই মানা আনে আল্লাহ সুবাহান নিজের জন্য যে ক্ষমতা এখতিয়ার আধিপত্যকে নিরঙ্কুশ করেছেন সেইগুলোকে তারা বিভাজন করে আল্লাহর কোন কোন সৃষ্টির মধ্যে সেগুলো প্রদান করে আর আল্লাহর অস্তিত্বকে তারা এমন ভাবে বিকৃত করে যেটা পত্তলিকরা করে পত্তলিক মূর্তি পূজারীরা বলে আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরাজমান এটা মূর্তি পূজারী পত্তলিকদের আকিদা মুসলিম নামদারি কিছু লোক আল্লাহর ব্যাপারে এই ধরনের আকিদা পোষণ করে এটা হলো আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে বিকৃতি সাধন করা আল্লাহ সুবাহ প্রতি ইমান হবে কোন প্রকারের বিকৃতি সাধন না করি অবিকল এটার কোনো ধরন আকৃতি নমুনা প্রকৃতি এ ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা না করি আল্লাহ নিজের সম্পর্কে যেভাবে বলেছেন সেইভাবেই আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর ক্ষমতা এখতিয়ার আধিপত্য সৃষ্টি নিয়ন্ত্রণ পরিচালনাকে তিনি যেইভাবে নিরঙ্কুশ করেছেন নিজের জন্য এইগুলো আল্লাহর সৃষ্টির আর কাউকে প্রদান করবে না যদি কেউ করে সে মুশ্রিক সে ইমানদার নয় সে আর এই সকল ব্যাপারে আকিদার মৌলিক এই সকল ব্যাপারে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে আল্লাহ তার দিনকে মানব জাতির অনুসরণের জন্য পেশ করেছেন সেই দিনকে সে অনুসরণ না করে শুধুমাত্র স্বীকৃতি এবং বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় বাস্তব ময়দানে আমলের ক্ষেত্রে নিয়ে আসার সে প্রতিপক্ষ এটার বিরোধী এখানেও সে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আল্লাহ সুবাহ তার দিন পাঠিয়েছেন মানব জাতির জন্য মানুষের অনুসরণের জন্য মেনে চলার জন্য আল্লাহ তার রাসুল পাঠিয়েছেন মানুষ যেন রাসুলকে অনুসরণ করে আল্লাহ তার রাসুলকে প্রেরণ করেছেন শুধুমাত্র এই জন্য যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী যেন তাকে মেনে চলা হয় তার আনুগত্য করা হয় কিন্তু একদল মানুষ সেই মেনে চলার অংশ বাদ দিয়ে একটু বিকৃতি সাধন করে তারা এতটুকু বলছে আল্লাহ তার রাসুল পাঠিয়েছেন রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে মানার দরকার নাই ভালোবাসতেই চলবে এই জন্য রাসুলের ভালোবাসায় তারা নিজেদেরকে এমনভাবে পেশ করে আশেকে রাসুল একবারে দেওয়ানা হয়ে যায় আর এই জন্য এসকে রাসুল প্রকাশের জন্য তারা প্রমাণ দেওয়ার জন্য নতুন নতুন এসকে রাসুলের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে যেই পদ্ধতিগুলোর মাধ্যমে তারা বুঝাতে পারে যে আমরা রাসুলকে ভালোবাসি অথচ রাসুল তাদের সামনে এমন ধরনের কোন পথ পন্থা তরিকা প্রদর্শন করেননি বা এমন কিছুর অনুমোদনও তিনি দেননি নিজেরা বানিয়ে নিয়েছে তৈরি করে নিয়েছে এমন সকল পন্থা যেইগুলো হল সম্পূর্ণ জাহান্নামের পথ সেগুলো হল বিধাত সেই এগুলার মধ্য থেকে যেমন দেখা যায় মিলাদ একটি পন্থা আবিষ্কার করা হয়েছে রাসুলের মহব্বত দেখানোর জন্য এর মাধ্যমে মানুষকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে রাসুলের আনুগত্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে অথচ ইমানের দাবি কি ছিল রাসুলের প্রতি ইমানের অর্থ কি ছিল রাসুলকে মেনে চলার জন্য আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন হে রাসুল লোকদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও বা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো আল্লাহর ভালোবাসার পথ একটাই সেই পথটা হল কি আমার অনুসরণ ফাস্তাবি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও একটি মাত্র পথ সেটা হলো আমার অনুসরণ করো রাসুল্লাহ সাল্লু বলে দিলেন আল্লাহর ভালোবাসার একটা মাত্র পথ সেটা হলো রাসুলের অনুসরণ এই আয়াতটাকে তারা বিকৃত অনুবাদ করে যে আল্লাহকে ভালোবাসতে হলে রাসুলকে ভালোবাসতে হবে কিন্তু এই আয়াতে তো এই কথা বলা হয়নি আয়াতটাকে সরাসরি অর্থটাই বিকৃত করে ফেলে দেয় এখানে আল্লাহ বলে দিচ্ছেন রাসুলকে দিয়ে যে আপনি বলে দিন ইং কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো এখানে আমাকে ভালোবাসো এ কথা বলেননি আমার অনুসরণ করো ফাত্তাবি হুনি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাহলে রাসুল প্রেরণের উদ্দেশ্যই হল আনুগত্য করা মেনে চলা আর এই সকল লোকেরা তারা বলে আমরা রাসুলের প্রতি ইমান এনেছি কিন্তু মেনে চলে না রাসুলকে মানে না বাস্তব জীবনে এটা বলে অসম্ভব রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মানব জাতির শান্তি নিরাপত্তা উন্নতি প্রগতির জন্য যেই আদর্শ রেখে গেছেন যেই পথ রেখে গেছেন যেই তরিকা রেখে গেছেন দুনিয়ার মানুষ যদি শান্তি চায় নিরাপত্তা চায় মুক্তি চায় উন্নতি অগ্রগতি চায় প্রগতি চায় তাহলে তার সামনে একটি মাত্র পথ খোলা সেটা হল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রদর্শিত পথ কিন্তু রাসুলের সেই পথকে তারা অপছন্দ করে আর মুখে বলে রাসুলকে ভালোবাসি তাদের এই দাবিটাই মিথ্যা দাবি এই কথাটাই আল্লাহ বলছেন তাদেরকে কঠিন আজাবের জন্য তৈরি করা হচ্ছে এবং কঠিন আজাবেই তাদেরকে নিক্ষেপ করা হবে তাদের জন্য নির্ধারিত আছে কটুর পীড়াদায়ক শাস্তি এই জন্য তারা মিথ্যা প্রতিপন্ন করছে কোন জিনিসটি ইমানকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করছে মুখে দাবি করছে ইমানের আল্লাহর প্রতি ইমান আনছে আখেরাতের প্রতি ইমান আনছে আসলে ইমান আনে নাই যদি আখেরাতের প্রতি ইমান আনত বিশ্বাস থাকত তাহলে আল্লাহর নাফরমানি করতে পারত না রাসুলের নাফরমানি করতে পারত না তার অন্তরে ভয় থাকত যে আল্লাহর আজাব সামনে অপেক্ষা করছে আল্লাহর নাফরমানি করলে রাসুলের অবাধ্য হলে আল্লাহ শাস্তি দেবেন আর আল্লাহ শাস্তি থেকে কেউ বাঁচাতে পারে না এই বিশ্বাস থাকলে সে কোনো দিনই আল্লাহর হুকুম অমান্য করতে পারত না রাসুলের তরিকার বাইরে জীবন যাপন করতে পারত না যখন সে আল্লাহর হুকুম অমান্য করে চলে রাসুলের তরিকার বাইরে জীবন যাপন করে তাহলে বুঝতে হবে সে আখেরাতের প্রতি ইমান আনে নাই মুখে সে দাবি করলেও বাস্তবে সে ইমান আনে নাই ধর্মের কথা তারা বলে যদি সেটা ধর্ম যদি এতটুকু সীমাবদ্ধ করা হয় ধর্মের পরিচয়টা কি মানুষ যা ধারণ করে তার বিশ্বাস এবং কর্মে তাই হল ধর্ম মানুষ তার বিশ্বাস এবং কর্মে যা ধারণ করে তাই হল ধর্ম কিন্তু এরা ইসলামকে তাদের ধর্ম হিসাবে স্বীকার করে কিন্তু এটা শুধুই স্বীকৃতি সে তার বিশ্বাস এবং কর্মে এটা ধারণ করে না তার বিশ্বাসের মধ্যে এটা নেই আর নেই এটা প্রমাণ তাদের বাস্তব ঘোষণা তাদের মুখের ডিক্লারেশন এবং বাস্তব কর্ম তাদের জীবন আদর্শ তারা প্রকাশ্যই বলে আজকের এই জামানায় ইসলামের ওই বিধান মানা সম্ভব নয় কেউ বলে যে যদি আমরা এখন ওই চোদ্দ পনেরোশো বছর আগের সেই আইনের দিকে বিধানের দিকে ফিরে যাই তাহলে তো আমরা আজকের এই প্রগতির যুগ থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা প্রতিক্রিয়াশীল হয়ে যাব পিছনের দিকে চলে যাব আমরা দুনিয়ার মানুষের সামনে ডেক ডেটেড হয়ে যাব এই কথাগুলো যারা বলে এরা কাফের যে বলবে আজকের এই যুগে ইসলাম মানা সম্ভব নয় বা ইসলামের কোন একটি বিধানকে যদি বলে এটা আজকের যুগে উপযোগী নয় সে কাফের আর তার কুফরিতে যে সন্দেহ পোষণ করবে সেও কাফের কারণ আল্লাহ সুবাহ মানব জাতির জন্য কেয়ামত পর্যন্ত এই দিন পাঠিয়েছেন ইসলাম পাঠিয়েছেন কেয়ামত পর্যন্ত সকল যুগের সকল মানুষের জন্য ইসলামই হল সর্বাধুনিক জীবন আদর্শ সবচেয়ে প্রগতিশীল জীবন আদর্শ ইসলামী হল মানব জাতির উন্নতির চরম শিখরে পৌঁছানোর একমাত্র উপায় দুনিয়ার মানুষের নিরাপত্তা শান্তির একমাত্র উৎস ইসলাম এটা আজকের যুগে নয় অতীতেই শুধু ছিল না আগামী দিনেও এটা বিশ্বাস করতে হবে দৃঢ় তত্ত্বের সাথে সন্দেহ মুক্ত হয়ে কোনো প্রকারের সংশয় না রেখে এই বিশ্বাস প্রত্যয়ের সাথে বাস্তব জীবন পরিচালনা করতে হবে তাই হলে সেই ব্যক্তি হবে মুমিন সে হবে মুসলিম আর যদি না করে ইমানের দাবি করে তার দাবিটা হল মিথ্যা দাবি সে হল মিথ্যাবাদী ইমানের দাবিতে সে মিথ্যাবাদী তার ইমানের দাবি তা সত্য নয় আর এই মিথ্যা দাবি করার কারণেই আল্লাহ তার জন্য কটুর পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আমরা আজকে এমন এক সমাজে বসবাস করছি দুনিয়ার এমন একটা প্রেক্ষাপট আমার আমাদের উপর দিয়ে অতিক্রান্ত হচ্ছে যেই সময়ে প্রকৃতপক্ষে যারা ইমানদার তারা স্পষ্ট করে বুঝতে পারে দুনিয়ার কুফরির এই মহাপ্লাবন তারা স্পষ্ট বুঝতে পারছে শয়তানি বাহিনীর এই বিশাল তাণ্ডব তারা বুঝতে পারছে শয়তানি শক্তির এই দুনিয়ায় যে জুলুম অবিচারের কারণেই তাদের শয়তানি তরিকা আদর্শ দুনিয়ায় বিজয়ী হওয়ার কারণেই আজকের দুনিয়ার সবচেয়ে বড় অশান্তির কারণ এই কারণেই দুনিয়া আজকে কোথাও শান্তি নেই দুনিয়ার মানুষ আজকে শান্তির জন্য হন্য হয়ে ঘুরছে তারা নিরাপত্তার জন্য তারা আশ্রয় করছে দুনিয়ার কোথাও নিরাপত্তার জায়গা নেই শান্তির জায়গা নেই আজকের দুনিয়ার মানুষকে নিরাপত্তার দেওয়ার দাবি করছে যেই পরাশক্তি আমেরিকা তার নিজের দেশেই নিরাপত্তা নাই তার নিজের দেশেই নিরাপত্তা সে দিতে পারছে না প্রায়ই পত্রিকার পাতায় দেখা যায় ঘরের ভিতরে তার দেশের মানুষ নিরাপদ নয় ঘরের ভিতরে গুলি করে করে হত্যা করা হচ্ছে এই গত এই সপ্তাহের মধ্যেই দুইটা বাড়িতে পাঁচজন পাঁচজন করে দুই পরিবারের মধ্যেই পাঁচজন পাঁচজন করে গুলি করে হত্যা করা হয়েছে তাদের স্কুলের ছেলে শিশু বাচ্চাগুলো মেয়েগুলো নিরাপদ নয় স্কুলে পড়াশোনার জন্য যায় আর স্কুলে ঢুকে নির্বিচারে পাখির মতো পশুর মতো তাদেরকে গুলি করে হত্যা করা হয় তার দেশের কোথাও নিরাপত্তা নাই তার দেশের মেরাথন দৌড়ের মধ্যে সে নিরাপত্তা দিতে পারে না দুনিয়ার মানুষকে নিরাপত্তা দেয় তাদেরও তাদের এত বিশাল বাহিনী প্রযুক্তি এত সব কোথায় ছিল তার মেরাথন দৌড়ের একবারে চূড়ান্ত পর্যায়ে একবারে কি পয়েন্টের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারল এটা তারা আগে জানতে পারল না প্রযুক্তির বড়াই করে দুনিয়ার মানুষের কাছে কিন্তু তার এই সকল বড়াই যে সম্পূর্ণভাবে ধোকা এবং প্রতারণাপূর্ণ কোনো প্রযুক্তি নাই কোনো যোগ্যতা এদের নেই শুধু মিথ্যার বেসাতি করে দুনিয়ার মানুষকে নিরাপত্তা দেওয়ার দাবি করছে আর নিরাপত্তার দাবি করে দুনিয়ার মুসলমানদের রক্তের খেলা খেলছে বিশ্ব মানচিত্রের যেদিকেই তাকানো যায় সেখানেই দেখবেন মুসলমানদের রক্তের সুপ সুপ দাগ বিশ্ব মানচিত্র আজ মুসলিম রক্তে লালে লাল এই অবস্থা করেছে কারা করেছে আজকে দুনিয়ার ইহুদি খ্রিস্টান এবং তাদের পদলেহি মুসলিম নামদারি কিছু সংখ্যক পাপিষ্ট কুকুরেরা যারা মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসে আছে মুসলিম দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ওই সকল ইহুদি খ্রিস্টানদের পাঁচটা কুকুরদের জিব্বা টেনে দেখতে হবে তাদের রথগুলো ছিঁড়ে ফেলতে হবে তাদের গাড়ির উপর থেকে মাথাগুলো বিচ্ছিন্ন করতে হবে মুসলমানদের দেশের ক্ষমতার মস্তব থেকে তাদেরকে লাঞ্ছিত করে বেইজ্জতির সাথে তাদেরকে অপসারণ করতে হবে তাদের এবং তাদের বাহিনী যারা আছে এদের সকলকে এই জমিন থেকে নির্মূল করতে হবে এটা ইমানদারদের ইমানের দাবি এই দাবি পূরণে যারা অগ্রগামী হবে তারাই প্রকৃত ইমানদার আর ওই মুসলিম দেশের ক্ষমতায় সমাসীন ওই সকল শাসক গোষ্ঠী যারা নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলিম জনসাধারণকে ধোকা দিচ্ছে যারা তাদের ধোকায় পতিত হয়ে তাদেরকে মুসলিম মনে করে তাদেরকে মেনে চলবে এরা সকলে তাদেরই অন্তর্ভুক্ত এটা স্পষ্ট করে আমাদেরকে বুঝতে হবে এখানে আমাদের শ্রেণী বিন্যাস হয়ে যাবে আমাদের অবস্থান সম্পূর্ণ আলাদা করতে হতে হবে এখানে আকিদাগতভাবে অস্পষ্টতায় যদি আমরা ভুগি আমাদের ফায় ফয়সালা নিতে ভুল হবে এই জন্য আমরা এই আকিদা আমাদের স্পষ্ট করা দরকার যারা ইমানের দাবি করে অথচ ইমানের দাবি অনুযায়ী জীবন যাপন করে না ইমানের দাবি করে কিন্তু ইমানের দাবি অনুযায়ী তার কণ্ঠ থেকে কথা বের হয় না সে ইমানের দাবি করে তার মুখ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বাণী উচ্চারিত হয় না আল্লাহর হুকুমগুলো তার মুখ থেকে প্রচারিত হয় না রাসুলের সুন্নাগুলো তার মুখ থেকে উচ্চারিত হয় না তার অন্তর থেকে প্রকাশ পায় তার মুখ দিয়ে যেই জিনিসগুলো এর সম্পূর্ণ বিপরীত এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের সাথে সম্পর্ক চিহ্ন করতে হবে সেই মিথ্যাবাদী কাপুরুষদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না কারণ এরা পাপিষ্ট সম্প্রদায় এদের সকলের জন্য আল্লাহ সুবাহান কঠিন আজাবের ব্যবস্থা করছেন এরা সেই কটুর পীড়াদায়ক শাস্তির মধ্যে নিমজ্জিত হবে তাদের ইমানের দাবি আমরা কখনো মেনে নেব না কাফের মুশ্রিকদের যেই পরিণাম এদের পরিণাম তাই হবে এ থেকে আলাদা করা হবে না এই বিষয়গুলো আমাদের ভালো করে উপলব্ধি করা দরকার আমাদের আকিদাগুলোকে স্পষ্ট হওয়া দরকার এবং আমরা এই স্পষ্ট আকিদার ভিত্তিতে যেন এই কুফার সম্প্রদায়ের মধ্যেও আমরা আলাদা আমাদের একটা পরিচিতি এটা যেন থাকে ইমান ইমানদারদের পরিচয়টা যেন সম্পূর্ণ আলাদা হয়ে যায় যাতে প্রকৃত ইমানদারগণ চিনতে পারে কারা ইমানদার এবং কারা কাপের মুশ্রিক কারা মুনাফিক এটা স্পষ্টভাবে চিনতে যেতে পারে তাহলে যারা সরল প্রাণ মুসলিম যাদের এলিম নাই তারা আজকে বড় ধোকায় পতিত হয়ে আছে তারা বিভিন্ন ধরনের এই ধোকায় পতিত হয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে মনে করে অনেক মুসলিম নামদারি লোক তাদের বাহ্যিক আলকেল্লা মুসলমানদের মতোই ইসলামের লেভেল লাগিয়ে তাদেরকে কুফরি পথে ডাকছে ইসলামের লেবেল লাগিয়ে নাস্তিক মোরতাদের পক্ষে ডাকছে ইসলামের লেবেল লাগিয়ে তারা ওই ফেরাউনি বাহিনী ফেরাউনি তরিকা ফেরাউনি সিস্টেমের প্রতি তাদেরকে ডাকছে মানুষ আজ ধুকায় পতিত যারা কুফরি পন্তার দ্বারক এবং বাহক তারা সকলেই কাফের এ ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না এবং এই বিষয়টি যেমন সন্দেহমুক্ত নিজেদের হওয়া দরকার তেমনি ভাবে এটা স্পষ্ট করা দরকার সকলের কাছে যাতে করে কেউ বিভ্রান্তে পতিত না হয়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 والشرك أيها الإخوان جاهدوا في الله حق جهاده أيها الإخوان اتقوا الله حق تقاته أيها الإخوان واعتصموا جماعتكم واعتصموا جماعتكم ولا تختلفوا بينكم وأصلحوا ذات بينكم وكونوا مع الشهداء والصالحين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لما تحب وترضى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والهنود والنصارى والمشركين والمنافقين والمرتدين والملحدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم اخذلهم اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم ألق الرعب في قلوبهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أنجل المستضعفين من المؤمنين والمؤمنات اللهم أيد المجاهدين في أي مكان اللهم انصر المجاهدين في أي مكان اللهم احفظ المجاهدين في أي مكان اللهم نجنا من السجن اللهم نجنا من السجن اللهم نجنا من السجن ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم